জাগো বাহে জাগো হে চট্রলা জাগো ঢাকা রাজশাহী খুলনা জাগো সিলেট বরিশালের জনতা জাগো জাগো বন্ধু আমার জাগো জাগো জাগো বন্ধু আমার আর থেকো না ঘুমে মুসলিম মোরা সিংহ জাতি নজির দেখাও ঘুমে জাগো জাগো বন্ধু আমার আর থেকো না ঘুমে স্বাধীন মোরা সিংহ জাতি নজির দেখাও ঘুমে জাগো জাগো বন্ধু আমার আর থেকো ঘুমে মুসলিম মোরা সিংহ জাতি নজির দেখাও ঘুমে জাগো জাগো বন্ধু আমার অর্থে কোনা ঘুমে স্বাধীন মরা সিংহ জাতি নজির দেখাও ঘুমে আর কতকাল থাকবে বলো লেজ গুটিয়ে সময় এবার ভাবনা যত দাও চুকিয়ে আর কতকাল থাকবে বলো লেজ গুটিয়ে সময় এবার মামলা যত দাও চুকিয়ে ভয় ভুলে যাও সামনে লাগাও তাগুদের দ্বার কর চুরমান আল্লাহ নাম চুমে আল্লাহ নাম চুমে জাগো জাগো বন্ধু আমার জাগো জাগো জাগো বন্ধু আমার আর থেকো না ঘুমে মুসলিম মরা সিংহ জাতি নজির দেখাও ঘুমে জাগো জাগো বন্ধু আমার আর থেকো না ঘুমে স্বাধীন মোরা সিংহ জাতি নজির দেখাও ঘুমে বিভেদে ভুলে সবাই এসো এক হয়ে যায় শক্ত মুঠে জুলুম শোষণ করতে ছাটায় বিভেদ ভুলে সবাই এসো এক হয়ে যায় শক্ত মুঠে জুলুম শোষণ করতে ছাটায় ঐক্যের বাড়ি দায় হাত ছাড়ি এক পতাকায় আসতে তোমায় কার কারবালা মাঠ চুমে কার কারবালা মাঠ চুমে জাগো জাগো বন্ধু আমার জাগো জাগো জাগো বন্ধু আমার আর থেকো না ঘুমে মুসলিম মোরা সিংহ জাতি নজির দেখাও ভূমে জাগো জাগো বন্ধু আমার আর থেকো না ঘুমে স্বাধীন মোরা সিংহ জাতি নজির দেখাও ভূমে আলী হায়দার বীর খালিদের শক্তি বুকে ওমরের সেই স্বর্ণ যুগের স্বপ্ন চোখে আলী হায়দার বীর খালিদের শক্তি বুকে ওমরের সেই স্বর্ণ যুগের স্বপ্ন চোখে আইরা নবীর নিয়ে শমশির হয়ে কোরবান বিজয় নিশান উড়াতে ধরা ধমে উড়াতে ধরা ধমে জাগো জাগো বন্ধু আমার জাগো জাগো জাগো বন্ধু আমার আর থেকো না ঘুমে মুসলিম মোরা সিংহ জাতি নজির দেখাও ভূমি জাগো জাগো বন্ধু আমার অর্থে কোনা ঘুমে স্বাধীন মোরা সিংহ জাতি নজির দেখাও ভূমি জাগো জাগো বন্ধু আমার অর্থে কোনা ঘুমে মুসলিম মোরা সিংহ জাতি নজির দেখাও ভূমি জাগো জাগো বন্ধু আমার অর্থে কোনা ঘুমে স্বাধীন মোরা সিংহ জাতি নজির দেখাও ভূমি জাগো জাগো বন্ধু আমার অর্থে কোনা ঘুমে মুসলিম মোরা সিংহ জাতি নজির দেখাও ভূমি জাগো জাগো বন্ধু আমার আর থেকো না ঘুমে স্বাধীন মোরা সিংহ জাতি নজির